আমি পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মোদিনায় আমি পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজা আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজাই পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মোদিনায় আমি পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মোদিনায় কোথায় আরো পাক মোবারক খোদারো হাবি আধার দিলে আর কি হবে দিদারো নসিব কোথায় আরো পাক মোবারক খোদারো হাবিব আধার দিলে আর কি হবে দিদারো নসিব যে পদ দিয়ে গেলেন নবী যে পদ দিয়ে গেলেন নবী সে পথ চুমি নিরবধি যাও রে মোদিনায় আমি পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মোদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজা আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজাই পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মোদিনায় ওরে সাগর ঝর্ণা নদী আমায় কভু দিতে যদি যে পানিতে কদম ছুঁয়ে গেলেন নবীরা বানা রে সাগর ঝর্ণা নদী আমায় কভু দিতে যদি যে পানিতে কদম ছুঁয়ে গেলেন নবীরা বানায় বেদিলামি পথ ভোলামো বেদিলামি পথ ভোলা মন জীবন সপিরা বানাই যাও রে মোদিনায় আমি পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মোদিনায় আমি পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মোদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীজিল যায় আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজা পথ ভুলেছে পুবাল হাওয়া যাও রে মদিনায় আমি পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মদিনায় আমি পথ ভুলেছি পুবাল হাওয়া যাও রে মদিনায়